নাস্তিকতা নিপাজ্য দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্য দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্য দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ ভোলাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ওহো নাস্তিকতা নিপাজ্য দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্য দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো চলো চলো সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থা এই বাংলা ঠাই হবে না যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো চলো চলো সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তকবীর নারায় তকবীর দিল আমাদের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো চলো চলো সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো চলো চলো জোর কদমে সামনে চলো কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারায় তাকবীর আল্লাহু আকবার নারায়